لأن التي ربما يستعمل الصحيح بعد سنة حديث الرواية ما هو يستعمل لما تبقى Thank you. भाग रहे थे अनेक मार्च रुपये पचास हजार रुपया आप्या ત્યાં ભણવાના માટે એનું મને પૂછ્યું પચાસ હજાર ગયા હું નહીં આપું